সুরা আল মুজাম্মিল বিসমিল্লাহির রহমানির রহিম পরম দয়াময় নিরতিশয় মেহেরবান আল্লাহর নামে يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا হে চাদর মুড়ি দিয়া শয়নকারী রাত্রিকালে নামাজে দণ্ডায়মান হইয়া থাকো তবে কিছু কম অর্ধেক রাত্র কিংবা উহা হইতেও কিছুটা কম করিয়া লও অথবা উহাপেক্ষা কিছু বেশি বৃদ্ধি করো আর কুরআন থামিয়া থামিয়া পড়ো আমরা তোমার উপর একটা দুর্বহ কালাম নাজিল করিব ইন্না প্রকৃতপক্ষে রাত্রিকালে শয্যা ত্যাগ করিয়া উঠা আত্মসংযমের জন্য খুব বেশি কার্যকর এবং কুরআন যথাযথভাবে পড়ার জন্য যথার্থ দিনের বেলায় তো তোমার খুব বেশি ব্যস্ততা থাকে তোমার রবের নামের জিকির করিতে থাকো আর সবকিছু হইতে বিচ্ছিন্ন হইয়া তাহারই জন্য হইয়া যাও رب المشرق والمغرب لا إله إلا هو فاتخذه وكيلا তিনি পূর্ব ও পশ্চিমের মালিক তিনি ছাড়া কেহই ইলা নাই কাজেই তাহাকেই নিজের উকিল বানাইয়া লও واصبر على ما يقولون واهجرهم هجرا جميلا আর লোকেরা যেসব কথাবার্তা রচনা করিয়া বেড়াইতেছে সেজন্য তুমি ধৈর্য ধারণ করো আর সৌজন্য ও ভদ্রতার সহিত তাহাদের হইতে পৃথক হইয়া যাও এইসব মিথ্যারোপকারী সচ্ছল লোকদের সহিত বোঝাপড়ার কাজটি তুমি আমার উপরে ছাড়িয়া দাও আর এই লোকদিগকে কিছু সময়ের জন্য এই অবস্থায় থাকিতে দাও إن لدينا أنكالا وجحيما وطعاما ذا غصة وعذابا أليما আমাদের নিকট আছে দুর্বহ বেড়ি দাও দাও করিয়া জ্বলিতে থাকা আগুন গলায় আটকিয়া যাওয়া খাদ্য এবং কঠিন পীড়াদায়ক আজাব يوم ترجف الأرض والجبال وكانت الجبال كثيبا مهيلا ইহা হইবে সেই দিন যেদিন গোটা পৃথিবী ও পর্বতমালা কাঁপিয়া উঠিবে আর পর্বতসমূহের অবস্থা হইবে এমন যেন বালুকাস্তূপ ইতস্তত বিক্ষিপ্ত হইয়া পড়িতেছে إنا أرسلنا إليكم رسولا شاهدا عليكم كما أرسلنا إلى فرعون رسولا তোমাদের নিকট আমরা তেমনিভাবে একজন রাসুলকে তোমাদের প্রতি সাক্ষ্যদাতা বানাইয়া পাঠাইয়াছি যেমন করিয়া আমরা ফিরাউনের প্রতি একজন রাসুল পাঠাইয়াছিলাম যখন ফিরাউন সেই রাসুলকে অমান্য করিল তখন আমরা উহাকে শক্ত করিয়া পাকড়াও করিলাম فكيف تتقون إن كفرتم يوما يجعل الولدان شيبا তোমরাও যদি মানিয়া লইতে অস্বীকার করো তাহা হইলে সেই দিন কেমন করিয়া রক্ষা পাইবে যে দিনটি বালক দিগকে বৃদ্ধ বানাইয়া দিবে السماء منفطر به كان وعده مفعولا এবং যাহার কঠোরতায় আকাশ দীর্ণ বিদীর্ণ হইয়া যাইতে থাকিবে আল্লাহর ওয়াদা তো পূর্ণ হইবে অবশ্যই إن هذه تذكرة فمن شاء اتخذ إلى ربه سبيلا ইহা একটি নসিহত বা উপদেশ মাত্র অতপর যাহার মন চাহিবে সে নিজের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 লোক এই কাজ করে রাত্র ও দিনের হিসাব আল্লাহ রাখিতেছেন তিনি জানেন যে তোমরা সময়ের গণনা যথাযথভাবে রাখিতে পারো না এই কারণে তিনি তোমাদের প্রতি অনুগ্রহ করিলেন এক্ষণে যতটা কোরআন তুমি সহজে পাঠ করিতে পারো ততটাই পড়িতে থাকো তিনি জানেন তোমাদের মধ্যে কিছু লোক অসুস্থ হইতে পারে আর কিছু লোক আল্লাহর অনুগ্রহ সন্ধানে বিদেশ সফর করে আর কিছু লোক আল্লাহর পথে যুদ্ধ করে কাজে যতটা কোরআন খুব সহজেই পড়া যায় তাহাই পড়িয়া নাও নামাজ কায়েম করো জাকাত দাও আর আল্লাহকে উত্তম ঋণ দিতে থাকো যাহা কিছু ভালো ও কল্যাণ তোমরা নিজেদের জন্য অগ্রিম পাঠাইয়া দিবে উহাকে আল্লাহর নিকট সঞ্চিত ও মজুদ রূপে পাইবে উহাই অতীব উত্তম আর উহার শুভ প্রতিফলও খুব বড় আল্লাহর নিকট ক্ষমা চাহিতে থাকো নিঃসন্দেহে আল্লাহ বড়ই ক্ষমাসীন ও দয়াবান